السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই কিরাম আজকের এই সমাবেশে তবলিগি ইজতেমা দুই হাজার চারের প্রথম দিনে আগত বিশাল জনগণের উদ্দেশ্যে অত্যন্ত আনন্দ ঘন চিত্তে কথা বলতে সত্যিই বড় আনন্দ পাচ্ছি যেখানে আনন্দ বেশি থাকে সেখানে কিন্তু বাকরুদ্ধ হয়ে যায় তবুও বলতেই হবে কারণ এই সুযোগ দেশবাসীর মাধ্যমে জাতির কাছে এবং বিদেশের প্রবাসী ভাইদের কাছেও এ দাওয়াত পৌঁছানোর এই সুযোগটা আমরা সহজে হাতছাড়া করতে চাই না আর সেজন্য আপনাদেরকে আমরা তকলিফ দিয়ে থাকি বছরে একদিন আপনারা নিশ্চিত বুঝতে পাচ্ছেন যে কেন জানি না গত বছরের চাইতে এবারে লোক সংখ্যা আমাদের অনেক বেশি তাই নয় কি আর এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাই যে ঠান্ডা হয়ে বসে আছেন মনে হচ্ছে এখানে কোনো মানুষ নাই এটাতেই বোঝা যায় আপনাদের হৃদয়ের গভীরতম প্রদেশে আন্দোলনের মহাব্বত গেথে গেছে আর সেজন্য আন্দোলনের কথা শুনতে আপনাদের হৃদয়ের কান উন্মুখ হয়ে আছে আল্লাপাক আপনাদের এই হৃদয়টাকে যদি কবুল করে নেন বাংলার জমিনে ইনশাআল্লাহ আহলাদিস আন্দোলনের অগ্রগতি লাভ করবে নিঃসন্দেহে আমরা সবাই আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ তুমি তোমার এই আন্দোলনকে তুমি তোমার এই হক আন্দোলনকে হকপন্থী বান্দাদের জন্য কবুল করে নাও আল্লাহ হক আন্দোলন পরিচালনার জন্য হকপন্থী বান্দা ব্যতীত কশ্চিন কালো কি সম্ভব কোনো বাতিলপন্থী লোকের কাছে যদি হক আন্দোলন দেন তাহলে কি হক থাকবে ইতিহাস স্মরণ করিয়ে দিই আল্লাহ রসুলকে সবচেয়ে কষ্ট দিয়েছিল যে ব্যক্তি তার নাম হলো আবদুল্লাহ রসুলকে ভিতর থেকে যিনি কষ্ট দিয়েছিলেন তারই নাম হচ্ছে আবদুল্লাহ আর বাহির থেকে যিনি কষ্ট দিয়েছিলেন তার নাম হলো আবু জাহাল আবু জাহালকে চেনা যাইতো কিন্তু আবদুল্লাহকে চেনা যাইতো না আবদুল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সলাত আদায় করত আবদুল্লাহ আল্লাহ রসুল যখন যেতেন মসজিদে তখন তিনি খুশিতে আগেই ঘোষণা দিতেন রসুল আসছেন তোমরা প্রস্তুত হয়ে যাও রসুল যখন মসজিদে আসতেন তখন তিনি ঘোষণা দিতেন তিনি সবাইকে ডাকতেন রসুল এসে গেছেন আপনারা জলে জলদি চলে আসুন সলাতের জন্য প্রস্তুত হয়ে যান তিনি রসুলের সাথে পাঁচ সালাদ আদায় করতেন তার সুন্দর দাড়ি ছিল যেহেতু তিনি একজন গোত্রীয় নেতা ছিলেন তার নেতা সুলভ আচরণ ছিল এত সত্ত্বেও এই লোকটি কেন মুনাফিক হয়েছিল আপনারা জানেন যখন ওহজের যুদ্ধে তাকে বলা হলো চলো সবাই জেহাদে যেতে হবে আবদুল্লাহ বলে দিল জেহাদে যাওয়ার সময় বা সুযোগ আমার নেই নিজেই খান বলে ক্ষান্ত হয়নি সে তার লোকদেরকেও বলে দিল এই লোকটা মক্কা থেকে মদিনায় এসেছে সংসার ধর্ম নাই ব্যবসা বাণিজ্য নাই কাজ কাম কিছুই নাই খালি আল্লাহ করে বেড়ায় ওনার পক্ষে জেহাদ কেতাল এগুলো করা সম্ভব আমরা সংসারী মানুষ ব্যবসায়ী মানুষ আমাদের দুনিয়ার মেলা কাজ আছে এগুলো ফেলে রেখে ওদের সঙ্গে গিয়ে কি মরবো নাকি অতএব তোমরা তো এসব কাজে যেও না যদি ওরা জিতে যায় তাহলে আমরা তাদের সাথে আছি নিশ্চয়ই গণিমতের একটা ভাগ আমরা পাবো যেহেতু আমরা আস্থা রাখা তাদের ওনারা মহাজের আর আমরা আশ্রয়দাতা আর যদি হেরে যায় তাহলে আমাদের প্রতিবেশী ইহুদি আসার ভাইদের কাছে আমরা ভালো থাকবো তারা বলবে যে না এরা তো যায়নি অতএব ওদের পরে কোনো হামলা নাই অতএব আমাদের দুদিকে লাভ আছে তোমরা যেও না ওদের যুদ্ধে রওনা দিয়ে মধ্যপথে এক হাজারের মধ্যে প্রায় তিনশোর উপরে লোক ওরা রিটার্ন ব্যাক করলো আবদুল্লাহ নবাইয়ের নেতৃত্বে যখন ওহদের যুদ্ধের বিপর্যয় হলো তখন তারা খুব খুশি হয়ে বলেছিল তাদের ভাষাটা আল্লাপাক বলেছেন লাউ আতা না মা কতিল আবদুল্লাহ নবাই বলেছিল যে লোকগুলো আজকে ওহদের যুদ্ধে গিয়ে মরে গেছে নিহত হয়েছেন এরা যদি আমাদের কথা শুনতো তাহলে ওরা মরতো না আল্লাহাক বলছেন মৃত্যু যখন আসবে ঘরে থাকলেও সেখানে মৃত্যু যাবে বাইরে আসলেও মৃত্যু যাবে যেখানে থাকো মৃত্যু তোমাকে গ্রেফতার করবে যদিও তুমি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো না কেন যাই হোক এদিন থেকে আবদুল্লাহ বিন ভাই যিনি অত্যন্ত সুপরিচিত ভক্ত ছিলেন আল্লাহ রসুলের তিনি সুপরিচিত মুনাফিকে পরিণত হয়ে গেলেন নামটা কিন্তু আবদুল্লাহ খেয়াল রাখবেন ভাই এটা ভুল করলে হবে না আবু জাহাল ঠিকই আছে মূর্খের বাপ ও তো আমি করবেই কিন্তু আবদুল্লাহ যদি মূর্খময় করতে কেমন হবে তো যুগে যুগে এই আবদুল্লারাই কিন্তু আহলাদিস আন্দোলন ক্ষতিগ্রস্ত করেছে অতএব আপনি রফলিদান করলেই যে আপনি মার্শাল্লাহ খুব ভালো আহলাদিস হয়ে গেলেন এটা আমরা আশা করি না আহলাদিস হওয়ার জন্য কারোর পিতা হওয়া কারো সন্তান হওয়া কারো বংশীয় হওয়াটা শর্ত নয় আহলাদিস ঘরের সন্তান কমিউনিস্ট হতে পারে কিন্তু কমিউনিস্ট একজন লোক আহলাদিস হয়ে যেতে পারে তার প্রমাণ তো আপনারা একটু আগে দেখলেন না বলুন আঠারোশো থেকে ওনারা এসছেন ওনারা কি আহলাদিস ঘরের সন্তান বুঝতে পারেননি আপনারা ওনার বাপ ওখানে পড়ে আছে হার্টের রোগী এখানে আসতে পারলেন না আশি বছর বৃদ্ধ মানুষ তো বাপ বেটা দুজনই এখানে হাজির তাহলে বুঝতে পারছেন এবং তিনি ছিলেন আঠারোশো মার্শাল এক নম্বরে খাদেন জীবন ভোর সেখানে খেদমত করেছেন যিনি বক্তৃতা করলেন আব্দুল সামাদ তার মেয়ে আঠারোশে মাদ্রাসার এখনো ছাত্র ক্লাসে এটি পড়ে আঠারোশে মাদ্রাসার একজন প্রভাষক আলেম মানুষ তিনি এনাদেরকে দমন করতে গিয়ে নিজে আহলিত হয়ে গেছেন এখন তার চাকরি নিয়ে টানাটানি তাহলে এনারা তো কেউ আহলেদ ব্লাড থেকে আহলেদ ধন নাই এনারা কিভাবে হয়েছেন দাওয়াত পেয়েছেন উনি নিজে বলেছেন মৌখিক দাওয়াত নয় বইপত্র পড়েছেন আমাদের এই আবার দেখেন আপনারই ঘরের ছেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কুড়িঘর মার্কা সভাপতি আপনারা অনেকে চিনবেন কুমিল্লার মানুষ কুমিল্লার ভাইয়ের আছেন স্টেজে বসে একটা করবেন না ভাই নামটা বলে দিলেন আপনি আপনি লজ্জা লাগবে তো আপনারা নাম জানেন নাকি সবাই মুজাফর আহমদ কমরেড মুজাফর আহমদের নাম শুনছেন না উনি তো তাহলে ঘরের সন্তান নওয়াজুল্লাহ বললেন কে আলহামদুলিল্লাহ আপনার চেতনা তো বোঝা গেল তো আহলাদিস ঘরের জন্ম নিলেই যে তিনি আহলাদিস হবেন এই আকিদা আমাদের অনেকের মধ্যে আছে না আর অন্য ঘরের জন্ম নিলেই তিনি একেবারে ফাঁসে হয়ে গেছেন তার সঙ্গে কথাই বলা যাবে না অনেকে এমন গোড়া যে তাদের পিছনে সালাদ সিয়াম তাদের সঙ্গে বিবাহ শাদী সবই নিষিদ্ধ ওই জন্য ওটা কাফে ভাবকা নেই সিলেটে বোনাফাইড আহেলাদের যে কজন আছে সিলেট শহরে একজন স্বর্ণ ব্যবসায়ী আহলাদের আছে সে উনিশশো সাল থেকে তিনি বসবাস করেন তাকে আমরা আন্দোলনে আনতে পারি নাই অতদিনে ভাই বোন হানাফি ঘরের ছেলে হওয়া সত্ত্বেও শুধু আহলাদেশি হন নাই তিনি আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করছেন এখন বুড়ারা সব না গুলো সব পিছনে পিছনে ঘুরতেছে আগে যাওয়ার সাহস নাই আমি যখন গেলাম দুই হাজার এক সালে বললাম আপনারা কেউ সভাপতি হন বলছি না আমাদের ওই ক্ষমতা নেই ওই ছেলে ভালো পারে এটা দিয়ে প্রমাণিত হয় যে আদর্শ কখনো রক্তের সঙ্গে সংযুক্ত নয় রক্ত বর্ণ বংশ গোত্র দেশ এলাকা এর সঙ্গে কোনো যুক্ত নয় আবদুল্লাহ নবাইয়ের ওবাইয়ের মোনাফেক মোনাফাকি ছিল এই সে বলেছিল মোহাম্মদ হলো উত্তস্ত মহাজের মক্কা থেকে এসেছে আর আমরা এই আনসার আমরা এখানকারই লোক অথবা আমাদেরকে ডিঙিয়ে মোহাম্মদ কিছুই করতে পারবে না তবে তাকে সাহায্য করলে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে সাহায্য করো না এমনিতেই আমরা গণিমতের ভাগ পাবো বন্ধুরা আমার আবদুল্লাহ বিন ওবাই চিরকাল ছিল আজও আছে আগামী দিনেও থাকবে আর এই জন্য মুসলিম উম্মার মধ্যে এত বিভক্তি আমরা যারা রাজনীতি করি ভোট প্রার্থী যারা ভোট ভিক্ষুক বলে আরো ভালো এদের মুখে মুখে বারবার শোনা যায় বাংলাদেশের নব্বই কত নব্বই ভাগ তৌহিদবাদী মুসলমানের দেশে এইটা চলবে না সেইটা চলবে না ওইটা চলবে না ইত্যাদি ইত্যাদি যদি সত্যিকার অর্থে কখনো যাচাই বাছাই করা হতো তো নব্বই শতাংশ বলার চাইতে নয় শতাংশে বললে টিকবে কিনা সন্দেহ আছে যদি নয় শতাংশ লোক সত্যিকারের দেশে মুসলমান হয়তো তো বাংলাদেশের সরকারের ক্ষমতা নেই যেখানে ইসলাম বিরোধী কোনো আইন করে ভাস্ট মেজরিটি নিয়ে তারা বাংলাদেশের সরকারে আছেন হাফ ডজন মুফাস্তের কোরআন আছেন আর হাফ ডজন মুফতি আছেন শাইকুল হাদিস আছেন টুপি দাড়ির কোনো অভাব সেখানে নাই কিন্তু ইসলাম বিরোধী আইন চলছে এবং চলবে বিরুদ্ধে কোনো বক্তব্য নাই বাহিরে এসে মুফাস্তির কোরআনের লম্বা লম্বা বক্তৃতা করেন জাতীয় সংসদে গিয়ে যখন মহিলার সামনে বসেন সব মুখ বন্ধ হয়ে যায় কেন সত্যিকার অর্থে ইমানের জাজবা থাকতো তাহলে আজকে বেশ্যাবৃত্তি করার এই হারামি আইন কখনোই এখানে পাশ হতে পারত না এই মদ হালাল করার হারামি আইন কখনই পাশ হতে পারত না মদের দাম বাড়া ছাড়া কমতে পারতো না দুর্ভাগ্যের দাম এখন কমে গেছে সুদ এখন পর্যন্ত বাংলাদেশে টিকতে পারতো না তেত্রিশ বছর ধরে বাংলাদেশে এখনো পর্যন্ত পাকিস্তান গভর্নমেন্ট ধোকাবাজি করে চব্বিশ বছর সুদ হারাম করে নাই বাংলাদেশ গভর্নমেন্ট তেত্রিশ বছর চলে গেলে এখন পর্যন্ত সুদ হারাম করা নাই বর্তমান বাংলাদেশ গভর্নমেন্টের হাতে যে মেজরিটি আছে তার ইচ্ছা করলে সংবিধান পরিবর্তন করতে পারে আমরা বললাম যে আপনারা ছবি টাঙানোর আইনটা বাতিল করেন মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল অফিসে আদালতে সর্বত্র প্রধানমন্ত্রীর ছবি টাঙাতে হবে আমরা ব্যক্তিগতভাবে চিঠি দিলাম প্রতিবাদ করলাম না পেরে অবশেষে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী এবং সরকারের বড় বড় হোমরা তোমরা মন্ত্রী যতগুলো আছেন পরে মুফতি সাহেবদের কাছে দিলাম মুফাত্তর কোরআন সাহেবদের ব্যক্তিগত ঠিকানায় পাঠালাম আপনার অন্তত ছবিটা বন্ধ করেন যে ঘরে ছবি টাঙানো থাকে সে ঘরে আল্লাহ পাকে ফ্রেস্তা রহমদের ফ্রেস্তা ঢোকে না আর আমাদের ঘরে ঘরে যদি এই সুন্দরী মহিলার ছবি থাকে ফ্রেস্তা কেমন করে ঢুকবে সেখানে শুনলাম গত কয়েকদিন আগে মন্ত্রী পরিষদে আইন পাশ হয়ে গেছে যে একটা ছবি শুধু নয় এখন দুটো ছবি টাঙাতে হবে নাউজলে পড়লেন কেন ভোটটা আপনারাই দেন নাউজলে পড়লে হবে একটা ছবি না এখন দুটো ছবি দিতে হবে অথচ পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র ভারত তাদের শাসক দলের পক্ষ থেকে ম্যানিফেস্টো প্রকাশ করা হয়েছে তারা বলেছে যে আমাদের ম্যানিফেস্টো এই আগামীতে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আন্তঃসংযোগ আন্তনদীর সংযোগ মহাপ্রকল্প বাস্তবায়ন করব। অর্থাৎ এখন শুধু গঙ্গা বেঁধে দিয়ে রাজশাহী এলাকাকে মরুকরণ করা হচ্ছে আগামীতে ব্রহ্মপুত্র যমুনা মেঘনা সবগুলো বেঁধে দিয়ে বাংলাদেশকে ফোরাতে মতন শুকিয়ে মেরে ফেলবো আমরা আমরা এই পানিগুলো সব ভারতের লোকদেরকে খাওয়াবো এখন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার পরেও বাংলাদেশের মুসলমানদের মধ্যে এখনো পর্যন্ত জাগরণ নাই এখনো তাদের হুশ হলো না যে আমরা কাদের পাশে বসবাস করছি বাংলাদেশের মুসলমানদের নিশ্চয় খুশি হওয়ার কথা নয় তারা আরেকটি ম্যানিফেস্টো ঘোষণা করেছেন যে আমরা যদি এবারে সরকারে যেতে পারি তাহলে সমস্ত ভারতে গরু জব নিষিদ্ধ ঘোষণা করব তো ইন্দ্রেলে পড়লেন না আপনারা যে দেশে পঁচিশ কোটি মুসলমান বসবাস করে যে দেশের মুসলমানকে তারা বানিয়েছে আব্দুল কালাম বলে এক পঙ্গু নপুংসক একটা লোককে তাকে সামনে রেখে আইন করতে গরু যাওয়া নিষিদ্ধ করা হবে কিছুদিন আগে তারা আদান বন্ধ করেছিল আর একটা ঘোষণা করেছি আমরা রাম মন্দির নির্মাণ করবো পঁচিশ কোটি মুসলমানের মধ্যে আজ পর্যন্ত কোনো বিদ্রোহ দেখা দেয় নাই বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমানের মধ্যেও ইসলামী আইন প্রতিষ্ঠা করার ব্যাপারে কোনো সংঘবদ্ধ চেতনা নেই কয়েকজন মলবি লম্বসম্ব করে এই পর্যন্তই এটার জন্য যে হওয়া দরকার তার কিছুই নাই আমাদের সরকার মুসলমান যে দলে তিনি করুন না কেন সরকারি দল হোক আবির দল হোক সবাই আল্লাহকে বিশ্বাস করেন সবাই কবরে বিশ্বাস করেন সবাই কেমতে হাসের হাসরে বিশ্বাস করেন এই বিশ্বাস কি যথেষ্ট বিশ্বাস যথেষ্ট নয় এই বিশ্বাসের সঙ্গে আমল জরুরি আমল নাই বলে এই দুর্দশা ঘটে গেছে কেন আমাদেরকে আলাদা ইসলামী দলকে বলতে হবে যারা অধিক সংখ্যার অধিকারী সরকারে আছেন তারা কি মুসলমান নন ইসলাম শুধুমাত্র ইসলামের দলগুলোর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 দিয়েছেন যার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ তারা সেখানে চিরকাল অবস্থান করবেন এটাই হলো মহান সফলতা সুরায় তবা একশো নম্বর বলুন ভাই জান্নাত পাওয়ার চাইতে বড় সফলতা কি আর কিছু আছে যারা আমরা বসে আছি আমাদের কি দুনিয়াবি কোনো স্বার্থ আছে এখানে স্রেফ জান্নাতের স্বার্থে আমরা এখানে এসেছি আল্লাহ বলছেন জান্নাত পাওয়ার জন্য এই এই গুণাবলী প্রয়োজন যারা মহাজির এবং আনসারদের অর্থাৎ অগ্রবর্তী মহাজির এবং আনসারদের আচরণের স্বভাবের অনুসারী হবে কেমন পর্যন্ত তাদের উপরে মাত্র আল্লাহ পাক রাজি হবেন এবারে ব্যাখ্যা আছে এই আয়াতের হাদিসটা নেন قال رسول الله صلى الله عليه وسلم تفرقت اليهود على 71 فرقة وتفترق النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال هي الجماعة وفي رواية هي التي تكون على ما أنا عليه وصحابي اليوم শুনে রাখো হে উম্মত মোহাম্মদী ইহুদিরা একাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে খ্রিস্টানরা বাহাত্তর সরকার বিভক্ত হয়েছে আমার উম্মত অতি সত্তর তিয়াত্তর সরকার বিভক্ত হয়ে যাবে কুল্লু হাফিন্না সবগুলো জাহান্নামি হবে ইল্লা ওয়াহেদাতান একটি ফেরকা ব্যতীত তাহলে মানে ইয়া রসুল্লাহ তারা বললেন হে রসুল সেই দলটি কারা কলা হিয়াল জামা তারা হলো জামাত ইবনে মসুদকে জিজ্ঞেস করা হলো জামাত কাকে বলে তিনি জবাব দিলেন জামাত হলো তারাই যারা যে কোনো মূল্যে হকের অনুসরণ করে যদিও তুমি একাকি হও না কেন বলো সুহান এই বিশাল জনসভার মধ্যে একজন লোক যদি হক মানতে বাড়ি যেতে পারেন ওই একজন লোকই একটি জামাত কোরআন থেকে দলিলেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানেতান লিল্লাহি হানিফা আল্লাহ বলছেন ইব্রাহিম নিজেই একটি উম্মত ছিলেন আল্লাহর জন্য তিনি একনিষ্ঠ ইব্রাহিমের সঙ্গে কি কোনো দল ছিল তিনি কি একা ছিলেন না আল্লাহবাগ ইব্রাহিমকেই একটি উম্মত বলে ঘোষণা দিচ্ছেন এখানে হকের মূল্য বেশি হকপন্থী ব্যক্তি একাকি হলেও তিনি একটি উম্মত তিনি একটি জামাত অন্য ব্যাখ্যায় আসছে ফি রায়াতিন হিয়াল্লাতি তাকুনু আলা মা আলাইহি ওয়া তারা হলো ওই সমস্ত লোক যারা আজকের দিনে আমি এবং আমার সাহাবিরা যে নীতি আদর্শের উপর আছি যে তরিকার উপরে আছি এর উপরে টিকে থাকবে তারাই হচ্ছে নাজি অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল কোন দলের আমিরের নাম বলেন নাই কোন দলের ব্যক্তিদের নাম বলেন নাই দলের নামও বলেন নাই শুধু বৈশিষ্ট্য বলে গিয়েছেন এই বৈশিষ্ট্যের অনুসারে হওয়াটাই হলো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব মুবারক বলছেন আসলুল ফেরাকে আসলুল ফেরাকে কুল্লেহা আর বাদ যত দল হয়েছে মুসলমানদের মধ্যে সমস্ত দলের মূল দল খ্যাতনামা তাবেই আবদুল্লাহ মুবারক বলছেন যত দল হয়েছে মুসলমানদের মধ্যে সমস্ত দলের মূল দল হচ্ছে চারটা খারেজি শিয়া কাদারিয়া মর্জিয়া এই চারটা দল হলো আসল এখান থেকে ভাঙতে ভাঙতে তিয়াত্তর দল হয়েছে এই চারটা দল কোনটাই হকপন্থী দল নয় খারেজিদের দৃষ্টিকোণ হচ্ছে এই যিনি গোনাহে কবিরা করবেন তিনি কাফের তার রক্ত হালাল তিনি চিরস্থায়ী জাহান্নামি ধরে নেন আপনি মিথ্যা কথা বললেন আপনি কাফের হয়ে গেলেন মুসলমানদের খারিজ হয়ে গেলেন মিথ্যা কথা বলে মহাপাপ খুনি মানুষ খুন করেছে খারজি যদি আপনি হন আপনার হবে লোটা কাফের হয়ে গেছে তাদের এই আকিদার কারণে আশারায় মুবাসারের অন্যতম খ্যাতনাম সাহাবি রসুলের প্রিয়তম জামাতা এবং সাথী আলী ইবনে আবি তলেবকে এরা কাফের গণ্য করেছিল এবং তাকে হত্যা করেছিল এই খারজিরা যিনি হত্যা করেছিলেন তার নাম ছিল আব্দুর রহমান তিনি কিন্তু বাজপেয়ী মরার যে দেশায় ছিলেন না আব্দুর রহমান মেরেছিল আলী ইবন তো আলেবকে মারার পরও সে পালায়নি ওখানে দাঁড়িয়েছিল যখন সুরি মাথার এই হাড়ের মধ্যে বেঁধে গেছে গলগলকে রক্ত বের হচ্ছে তখন লোকেরা ওকে ধরে বলল তুই যে খলিফাকে হত্যা করলি তোর কি প্রাণে ভয় নেই পালিয়ে যাচ্ছিস না কেন তখন সে বলেছিল আমার যখন এই ছুরিটা তৈরি করি এই নিয়ত ছিল আমি এই ছুরি দ্বারা আশার্য খালকিল্লাহ আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি একটা মানুষকে হত্যা করব। আজকে সে আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি আলেকে এই সুরিদে হত্যা করতে পেরেছি আমার নিয়ত পূর্ণ হয়েছে আমি এখন আনন্দিত আমার জীবনে কিছু পাওয়ার নাই বলুন কি মারাত্মক কথা চিন্তা করেছেন সে এত বড় পাক্কা মুসলমান ছিল এই খারেজের এত পাক্কা মুসলমান আল্লাহ রসুল বলছেন তাদের সালাত তাদের শ্যাম দেখে তোমরা নিজেদের সালাত নিজেদের শ্যামকে হীন মনে করবে তাদের বাহ্যিক লেবাসে পোশাকে আচরণে কথায় বার্তায় সালাতে সিয়ামে এবাদতে জাহাদাতে সব দিক দিয়ে তোমাদের চেয়ে তার বেশি অথচ তাদের আকিদা হচ্ছে এই যে ব্যক্তি গোনা কবিরা করবে সে কাফের মনে রেখো আমার মৃত্যুর পরে এই দল মুসলমানদের মধ্যে উত্থান করবে যদি আমার জীবদ্দশা তারা উত্থান করত তাহলে আমি নিজে তাদেরকে হত্যা করতাম কা কাতলে আদ যেভাবে আদের কমকে হত্যা করা হয়েছে আমি তাদেরকে নিজ হাতে হত্যা করতাম যদি আমার মৃত্যু পরে এদের উত্থান ঘটে যে তোমরা এই সমস্ত অধিক অতি ধার্মিক লোকগুলোকে তোমরা পাও তাহলে এদেরকে তোমরা হত্যা করবে তাদের তোমরা আল্লাহ পাকে নিকটে নেকি পাবে বোঝা গেল অতি ধার্মিকতার দোহাই দিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে যারা অন্য মুসলমানদেরকে এমনি কুফুরি ফতোয়া দেয় এবং তাদেরকে হত্যা করা তাদের রক্তকে হালাল মনে করে এরা যে খারেজি আকিদার লোক আজও কিন্তু এই জঙ্গি এই খারেজি আকিদার লোকের অভাব কিন্তু বাংলাদেশে নাই বর্তমানে বরং কিছুটা বেড়ে গেছে দুই নম্বর ফেরক হলো শিয়া শিয়ারা হলো কারা যারা এর সম্পূর্ণ এন্টি এরা আলীকে একবার আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছিল এদের ধারণা মতে আলী হলেন আসল নবী এই জেব্রাইল ভুল করে ওহি এনে দিয়েছে মোহাম্মদের কাছে রসুলের মৃত্যুর পরে আলী হতেন খলিফা কিন্তু আবু মেয়ে আয়েশা আর ওমরের মেয়ে হাফসা এই দুজনের চক্রান্তে আলী খলিফা হতে পারেনি আয়েশা চক্রান্তে আবু খলিফা হলো হাফসা চক্রান্তে ওমর খলিফা হলো মাঝখান পরে আলী বাদ চলে গেল অতএব আলী হচ্ছেন সবার উপরে আলী অলিউল্লাহ এজন্য তারা আলীকে আল্লাহর আসনে বসিয়ে দিয়ে চূড়ান্ত বাড়াবাড়ি করল হত আলী যখন খলিফ হলেন একদিন তার সামনে দিয়ে এই জিন্দিকরা যাচ্ছিল মিছিল করে আলীর নামে স্লোগান দিতে দিতে আলী তাদেরকে ধরে নিয়ে আসতে বললেন ধরে নিয়ে আসা হলো বললেন তোমরা তব করো আমি আল্লাহর একজন বান্দা মাত্র আমি রসুলের একজন উম্মত মাত্র এর বেশি কোনো পরিচয় আমার নাই ওরা কথা মানলো না ওরা বলল না আলী তুমি নিজেকে খুব বিনয় দেখাচ্ছ আসলে তুমি আল্লাহ আলী বলেন ধরো সাধারণ গুলাকে সঙ্গে সঙ্গে তাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে দিয়ে হত্যা করে ফেললেন তরবারি দিয়ে কাটেননি একেবারে জীবনে আগুন জীবন্ত আগুনে পুড়িয়ে মারলেন আব্দুল্লাহ আব্বাস বললেন হে আলী এত কঠোর হয়েও না ওদেরকে আগুন নিয়ে পড়ে গেছে আমি যদি তোমার স্থানে খলিফা হইতাম তাহলে আমি ওদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারতাম না ওদেরকে আমি মানে তরবারি দিয়ে হত্যা করতাম কারণ আগুনে পুড়িয়ে মারার শাস্তি কেবল আল্লাহ দিয়ে থাকেন জাহান নামে মানুষে দেয় না তাহলে বলেন হে আব্দুল আব্বাস তোমার জ্ঞানবত্তাকে আমি সম্মান করি কে শুনে রেখে দিও যে যত বড় পাপ করে তাকে তত বড় বেশি কঠিন শাস্তি দিতে হয় এরা আমাকে আল্লাহর স্থানে বসিয়েছে অতএব ওই শাস্তি এদের প্রাপ্য যে শাস্তি জাহান নাম আল্লাহবাক কাফেরদেরকে দিয়ে থাকেন আমি সেই শাস্তি এদেরকে দিলাম যদি আজকে বাংলাদেশ অবস্থা হইতো তাহলে আপনি কি আপনার দলের লোককে শাস্তি দিতেন নাকি আলীর দল লোকেরা দিল শেষ করে চূড়ান্ত ভাবে এটা হলো শিয়া আজ পর্যন্ত এরা আছে এদের দৃষ্টিতে আবু বাকের ওমর ওসমান এই তিন খলিফা ছিলেন কাফের নবজবুল্লাহ জালেক শুধু তাই নয় মেঘদাস সালমান ফার্সি আবুদার গেফারি এই তিনজন এবং তাদের সাথী আর কয়েকজন সাহাবি ব্যতীত যত সাহাবি সব কাফের নওয়াজবুল্লাহ জানেন এই জন্য তারা বুখারে শরীফ মুসলিম শরীফ যত হাদিস আছে হাদিস গ্রন্থ কোনটাই ওরা মানে না কারণ এই সমস্ত হাদিস গ্রন্থে এই সাহাবিদের রয়াত বর্ণনা করা আছে যেহেতু সাহাবিকেই মানে না হাদিস মানবি কেমন করে এটা হলো শিয়া এই জন্য তারা বুখারি শরীফ মুসলিম শরীফ যত হাদিস আছে হাদিস গ্রন্থ কোনটাই ওরা মানে না কারণ এই সমস্ত হাদিস গ্রন্থে এই সাহাবিদের রবায়ত বর্ণনা করা আছে যেহেতু সাহাবিকেই মানে না হাদিস মানবি কেমন করে এটা হলো শিয়া তিন নম্বর হলো কাদারিয়া তারা বলল তকদির মানে না মানুষ নিজে তার অদৃষ্টের সৃষ্টি করত তাদের দলিল কোরআন থেকে তারা বললে সুরে দাহার মধ্যে আল্লাহ বলছেন ইন্না ইম্মা আল্লাহ অন্যত্র বলছেন মানুষ যা কষ্ট করে চেষ্টা করে তাই পায় অতএব মানুষের চেষ্টার বাইরে কিছু নাই অতএব তকদির বলে কিছু নাই দলিল সব করেন হাজির থেকে এর বিপরীত বের হলো মুরজিয়া তারা বলল তকদিরেই সব কিছু হয় মানুষের কিচ্ছু করে ক্ষমতা নেই তাদের দলিল আরো করা আল্লাহ যা ইচ্ছা তাই করেন আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় তোমাদের ইচ্ছা কিচ্ছু হয় না অতএব কিছু হয়তো কিছু হয় না যা কিছু হয় আল্লাহ হইতে হয় আছে বাংলাদেশে চিনে নাদেরকে চেহারা সুরত কত সুন্দর আমাদের চাইতে কোনোটারই অভাব নাই অভাব আছে কেবল আকিদার সেদিনে সে মুরজি আকিদা আজও বাংলাদেশে চলছে তুমি সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো চোর হইয়া চুরি করো পুলিশ হইয়া ধরো তারপর কি কি বলেন বলেন পুতুলের কি দোষ যেমনি নাচ তেমনি নাচি তারপরটা কি পুতুলের কি দোষ তাহলে আমরা নাচি আল্লাহ যেভাবে নাচায় তাই নাচি আমার আমি তো পুতুল অর্থাৎ আমার কিচ্ছু করণীয় নাই রেডিও খুললে আব্দুল আলমের সুরলিত কণ্ঠে এই গান আমরা শুনছি লালন ফকির একটা পাগল তার কণ্ঠ আমরা শুনছি কত যে গান আজকাল রেডিওতে দিচ্ছে হাসন রাজার গান হাসিন মমতাজের গান এই লালন ফকিরের গান মাইজ ভান্ডারের গান দেশটা শেষ করে দিল এই সমস্ত বাজে আঁকি দেয় সে সঙ্গে যোগ হয়েছে আরো বেশি স্বয়ং রসুলকেই তার এখন আল্লাহ বানিয়ে দিয়েছে আল্লাহ নিরানব্বইটা নাম আছে রসুল বাদ দিয়ে এখন তাদের পীর কেনে সেখানে নিয়ে চলে গেছে আমার কাছে পত্রিকা আছে তাদের লিখিত লিভলেট আছে আল্লাহর নামের নিরানব্বইটা নামের সঙ্গে জুড়ে দিয়েছে রহিম মঈনুদ্দিন রহমান মঈনুদ্দিন খালেক মঈনুদ্দিন গফার মঈনুদ্দিন গফুর মঈনুদ্দিন প্রত্যেকটা নামের সঙ্গে মঈনুদ্দিন যোগ করে দিয়েছে যদি দেখতে চান আমার বাসায় কালকে যাবেন দেখে নেবেন এই বাংলাদেশের লোকেরাই আকিদাটা কোথায় চলে গেছে দেখেন ফলে এই যে জবরিয়া আকিদা অদৃষ্টবাদী আকিদা হাজার হাজার মুসলমানকে পাগল বানিয়ে দিল এমন কি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানের অধিকারী ব্যক্তিরাও এই সমস্ত ঘোরাটোপে পড়ে গেছেন সাবিল্লার নাম করে ঘাড়ে মাথায় বক্সা বক্সি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন দোকানে দোকানে গিয়ে দিনে দাওয়াত দিচ্ছেন আর ভাবছেন এটাই জিহাদ তুই সাবিল্লা করছি আল্লাহ রাস্তা তো ওইটা আল্লাহ রাস্তাটা বুঝছেন যেখানে হাটেন ওঠেই নাকি আল্লাহ রাস্তা ওই আল্লাহ রাস্তাতে যে কাফেররাও হাঁটে ওই হুঁশ নাই যাই হোক মৌলিকভাবে চারটে দল খারেজি চরমপন্থী শিয়া এর অন্টি এরাও চরমপন্থী কাদারিয়া চরমপন্থী তকদিরকে অস্বীকারী জাবরিয়া এর এন্টি এরাও চরমপন্থী পুরা তকদির উপরে ভরসা করে অদৃষ্টবাদী এই চারটা গ্রুপ যখন মাথা ছড়া দিল তখনই মুসলমানদের মধ্যে হক এবং না হকের তারতম্য শুরু হয়ে গেল খ্যাতনামা তাবেঈ মোহাম্মদ সিরিন যার জন্ম তেত্রিশ হিজড়িতে মৃত্যু একশো দশ হিজড়িতে তিনি বলছেন লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাআতিল ফিতনাহ قالوا سموا لنا رجالكم فينظر الى اهل السنه فيؤخذ حديثهم وينظر الى اهل البدع فلا يؤخذ حديثهم মুসলিম শরীফের ভূমিকা পনেরো পৃষ্ঠায় পাবেন ইবনু সিরিন বলছেন যে আগে মানুষরা হাদিসের কোনো সনদ যাচাই করতো না হাদিস যখন বলতো তারা জিজ্ঞাসা করত বিশ্বাস করে নিত যখন এই ফেতনা শুরু হয়ে গেল কেউ শিয়া কেউ খারেজি ইত্যাদি আরম্ভ হয়ে গেল তখন জিজ্ঞেস করা হলো যে বাবা তুমি যে হাদিসটা বললে তুমি কোন দলভুক্ত যদি দেখা যেত যে লোকটা বেদাতি দলভুক্ত শিয়া বা খারেজি বা কিছু একটা দলীয় সংকীর্ণতা দুষ্ট তখন তার হাদিস গ্রহণ করা হয়তো না সায়ত্রিশ হিজড়ি পর্যন্ত অবস্থা ভালো ছিল রাজনৈতিক গোলযোগ যখন শুরু হলো তখন থেকেই দলাদলি আরম্ভ হয়ে গেল আর দলীয় সংকীর্ণতার কারণে লোকেদের মধ্যে হাদিস সম্পর্কে রটনার মিথ্যা বা সত্য এই সন্দেহ দেখা দিল অনেকে আজকাল বলেন এমনকি আলেমরা পর্যন্ত বলছেন হাদিস আবার জয়ীফ হয় নাকি এই আহলাদিস আন্দোলন বাংলাদেশের লোকেরা আমাদেরকে ভুল বুঝাচ্ছে হাদিস নাকি জয়ীফ হয় এই বছরে নতুন একটা স্লোগান শুনেছি সেটা বলার আগে বলে রাখি সাতানব্বই সালে কুফুরি ফতোয়া পেলাম তিরানব্বই সালে খারেজি ফতোয়া পেয়েছি সাতানব্বই সালে কুফুরি ফতোয়া পেয়েছি নিরানব্বই সালে তিরিশে ডিসেম্বরে আমেরিকার এজেন্ট হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আর এবার দুই সালে এসে শুনলাম গালে ঘটাও দেশ বাঁচাও স্লোগান উঠেছে কথা বুঝতে পারছেন আপনারা বোঝা যাচ্ছে যে আমাদের আন্দোলন এখন ঘরে বাইরে কিভাবে মানুষের ধাক্কা দিচ্ছে এটা আপনারা কিছু আজ করার চেষ্টা করুন আহলাদিস ভাইদের কাছে তো খারেজি হয়েছি আমেরিকার এজেন্ট হয়েছি আর এবার হয়েছি যেমন পলিটিক্যাল লিডার বলে অমুককে হঠাৎ অমুককে নামা বলে না ঠিক ওরকম করা শুরু হয়েছে আমাদের বিষয়ে এরা নাকি আহলাদিস আর অন্যদের কাছ থেকে ফতোয়া হয়েছে কুফরি ওটা খুব একটা দুঃখের কথা নয় কারণ তারা তো এটা বলে স্বাভাবিক কেন বলা হচ্ছে কারণটা কি যদি আপনি মানুষকে হক বাতিলে তারতম্য না করেন সবাইকে সমানভাবে আদর করে বুকি টানেন তাহলে আপনাকে সবাই নিশ্চয়ই খাতির করবে যখনই আপনি হক পথ দেখাতে চেষ্টা করবেন যখনই আপনি মানুষকে বাতিলটা ধরে দেবেন যে ভাই আপনার এটা ভুল হচ্ছে এটা করবেন না এটা করেন তখনই ওই মানুষটার মধ্যে প্রেস্টেজ ইস্যু হবে এবং সে আপনাকে সহজে ছাড়বে না আল্লাহ বহু আগেই এটা বলে দিয়েছেন قيل له اتق الله فحسبه جهنم ولبئس যখন কাউকে বলা হয় ভাই আল্লাহকে ভয় করো এই কাজটা করো না তখন সে লোকটা খেপে যায় তার ইজ্জত তার প্রেস্টিজ তাকে পাকড়া করে ফেলে এবং সে জাহান্নামে চলে যায় প্রেস্টিজ ইস্যু করে আহলাদের জামাতের বিভক্তি হয়েছে আহলে জামাতের পরস্পর ভাই ভাই হানাহানি চলছে কারো কারোর সঙ্গে মুখ দেখা দেখি পর্যন্ত নাই কে কত বেশি জীবত তহমত করবেন সেই তালে সব ব্যস্ত আমরা আনন্দিত এই জন্য যে এগুলোর মাধ্যমে হক এবং বাতিল জনগণের কাছে আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে বলুন হক বাতিল বাছাই করার মাপকাঠি কি আপনারা বলতে পারবেন হক এবং বাতিল বাছাই করার মাপকাঠি কোনটা হবে পবিত্র কোরআন এবং সহি এর বাইরে কিছু আছে নাই কোরআন এবং সহি হাদিসের মাপ মাপকাঠির দলিল কি বল আল কুম রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা হে মুহাম্মদ তুমি বলে দাও জগৎবাসীকে হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে যে ব্যক্তি ইচ্ছা করে তারপরে ইমান আনুক যে ব্যক্তি ইচ্ছা করে সেটাকে প্রত্যাখ্যান করুক জেনে দেখো আমরা সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান নাম প্রস্তুত করে রেখে দিয়েছি এখন প্রশ্ন হল যত দলে আমরা হই না কেন মুক্তির পথ কি আল্লাহ রসুল বলছেন মা আনা আলাইহে ওয়া সাহাবি আলিয়ম আজকের দিনে আমি এবং আমার সাহাবিগণ যে তরিকার উপরে আছি সেই তরিকার উপরে যারা থাকবে তারাই মাত্র নাজাত পাবে জাহান্নাম থেকে আমরা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য পাগল হয়ে আছি আর নাজাদ কোথায় পাবো সেজন্য পথ তালাশ করছি আরে পথ তালাশ করতে গিয়ে আমরা কোরআন হাদিসের মধ্যে ঢুকে পড়েছি আমরা দেখেছি যে আমাদের সমাজে বহু কিছু প্রচলিত প্রথা আছে যেগুলোর অনেক কিছুর সঙ্গে পবিত্র কোরআন এবং সেই হাদিসের সঙ্গে কোনো মিল নাই যদি কোনো মিল না থাকে আর আপনি যে জবরদস্তি বাপদাদের আমল থেকে প্রচলিত রসমকে আঁকড়ে ধরেন আর আমি যদি সেটাকে প্রত্যাখ্যান করি তাহলে কোনটাকে সঠিক বলে আপনি গণ্য করবেন কোরআন হাদিসের পক্ষে একজন লোক আছে আর অধিকাংশ লোক আছে বাপদাদার পক্ষে এখানে যদি আপনি জান্নাতের পিয়াসী হন আপনাকে কোনটা বেছে নিতে হবে আপনি কি বাপদাদার পক্ষে যাবেন না কোরআন হাদিসের পক্ষে যাবেন কোরআন হাদিসের পক্ষে এই সিদ্ধান্তটা আসতে আমাদের সবচেয়ে বড় সিদ্ধান্ত হওয়া উচিত এদেশের মানুষের কাছে আমাদের দাওয়াত যে আপনারা সিদ্ধান্ত নিন কোনটা নেবেন বাপদাদার আমল থেকে চলে আসা প্রথা যদি সৈয়াদিসের প্রতিকূলে হয় যদি আমার রসুলের রেজামন্দের বিরোধী হয় যদি রসুলের সন্তুষ্টি যদি বিরোধী হয় বলুন কোন রসুল আছেন তিনি কালকে আমাদের মাঠে আপনার জন্য সাফাত করবেন আপনার বাপকে আপনার জন্য সাফাত করবে আপনার দাদা কি করবে আপনার উস্তাদ কি করবেন কেউ করবেন না সেদিন একমাত্র ওই ব্যক্তি যিনি রহমতুল আলামিন হিসাবে আপনার আমার পাশে এসে হাউস কৌসারের পেয়ালা হাতে নিয়ে দাঁড়াবেন আর তিনি আমাদেরকে পানি পান করাবেন সেদিন যদি আমরা বঞ্চিত হয়ে যাই দুনিয়ার কেউ নাই যে আমাদেরকে সেদিন আসুদা করতে পারে বন্ধুরা আমার এই মৌলিক জিনিসটাকে সামনে নিয়েই আমরা দাওয়াতে নেমেছি আহলাদেশ আন্দোলনের প্রয়োজনীয়তা এখানেই অন্যান্য দলের মতন ব্যক্তিভিত্তিক কোন দলের নাম আহলাদেশ নয় এটি হল ব্যক্তিভিত্তিক দল এবং তরিকার বাহিরে হাদিস ভিত্তিক একটি আন্দোলনের নাম আপনি নিজেকে আহলে হাদিস বলবেন বলুন ভাই হাদিস কি কোনো মানুষের নাম হাদিস কি কোনো মানুষের নাম যখন আপনি একটা দলের দিকে ইঙ্গিত করবেন নিষ্পত করবেন সম্বন্ধ করবেন যদি আপনি নিজেকে মালিকই বলেন তাহলে ইমাম মালিক বলে একজন মানুষের নাম সেই সঙ্গে যোগ হবে না যখন আপনি নিজেকে হাম বলে বলবেন তখন ইমাম আহমদ হাম্বল বলে একজন লোক সেখানে আসবে না যখন নিজেকে সাফাই বলবেন তাহলে সেখানে ইমাম শাহি বলে একজন লোক আসবে না আপনি যখন নিজেকে আহল হাদিস বলবেন হাদিসের অনুসারী বলবেন তখন কি কোনো ব্যক্তির নামের সঙ্গে আপনি সম্বন্ধিত হচ্ছেন নিশ্চয় নয় তাহলে হাদিস যখন কোনো মানুষের নাম নয় হাদিস তো আল্লাহ প্রেরিত বাণীর নাম আল্লাহ রসুলের বাণী এবং কর্মের নাম তাহলে আপনি কিভাবে ওই ব্যক্তিভিত্তিক দলগুলোর সঙ্গে আহুল হাদিসকে সমান করে দেখতে পারেন আহল হাদিস রাও এটা ভুলে গেছে উনিশশো সালের বারোই মার্চ শনিবার সকাল দশটার সময় এই নদপাড়ার মাটিতে আহলাদিস আন্দোলনের এককালীন অকুত ভয় নেতা মাওলানা আবদুল্লাহ কাফি রাহেমাহুল্লাহ দার্তিন ভাবে কনফারেন্সের সভাপতির অভিভাষণে বলেছিলেন আহলাদিস আজকে তার আন্দোলনের চরিত্র হারিয়ে ফেলেছে আহলাদিস আজকে একটি ফেরকায় পরিণত হয়ে গেছে উনিশশো সালে তার সে দুঃখ সেই বেদনা বিধুর বক্তব্য আজকে দুই সালে এসেও আমাকে সেই নহদবড়া মাটিতে বলতে হচ্ছে কেন আহলাদিসকে ফেরকায় পরিণত করেছে যারা সেই নেতৃবৃন্দের দায়ী তারা এর জবাব দিবেন আমরা চেয়েছিলাম আহলাদিসকে একটি আন্দোলনের রূপ দিতে ব্যক্তি পূজারী দলে হিসাবে নয় এটা কোনো বংশের পৈতৃক সম্পত্তি নয় এটা কোনো নির্দিষ্ট পরিবারের ব্যক্তিত্ব নয় এটা কোনো কারোর মহর্ষি পাট্টা নয় এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে ব্যক্তি ভিত্তিক যাবতীয় মজাব মতবাদ তরিকা ও ইজমের মূলোৎপাটন করে দুনিয়ার মানুষকে পবিত্র করার এবং সেই হাদিসের মর্মমূলে জামায়াত করা যায় সেই আন্দোলনকে আমরা জমি করে ফেলে দিয়েছি এটাকে আমরা এখন রুহহীন প্রাণহীন একটা লাশে পরিণত করে ফেলে দিয়েছি এই লাশগুলোকে আবার ইঞ্জেকশন দিয়ে জিন্দা করতে সময় লাগছে আমাদের আর লাশগুলো আমাদের কামড়াচ্ছে এখন হিংসা এবং কিবতের মাধ্যমে যারা আহলাদিস আন্দোলনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায় আমি মনে করি আন্দোলন সবচেয়ে বড় দুশ্মন আহলেদ কখনো বিশ্বাসী নয় আহলেদ কখনো তহমতে বিশ্বাসী নয় আহলাদিস দুনিয়ার সকল মানুষের কাছে কোরআন এবং হাদিসের প্রচার এবং প্রসার কামনা করে কোরআন হাদিসের অভ্রান্ত সত্যকে নিয়ে যারা সামনে অগ্রসর হবে তাদের সামনে এইসব বাতিল কথা চলবে না সাঁত্রিশ হেদরির পরে যখন এই সমস্ত বাতিল ফেকাগুলো উঠেছিল খারেজি শিয়া মুরজিয়া কাদরিয়া জাবরিয়া মহাতলা মোতাজেলা জাহামিয়া এই সমস্ত দলগুলোর বিরুদ্ধে সেদিন সাহাবাহ রামের নেতৃত্বে যে আন্দোলন সূচিত হয়েছিল সেই আন্দোলনটাই ছিল আহলাদিস আন্দোলন সেই আন্দোলন সাহাবাহ রাম থেকে তাদের নিজাম তাদের যুগ পরিয়ে আইমে মুস্তাহিদিনের যুগ তাদের যুগ পরিয়ে কুতুবে সেত্তার মহাদেশিনের যুগ তাদের যুগ পরিয়ে যুগ পরম্পরায় উপমহাদেশের ঢেউ লেগেছে এবং এখানে এসে সে আন্দোলন আজও চলছে ইনশাআল্লাহ কেমন পর্যন্ত এই সহি আন্দোলন চলে যাবে কেউ একে বাধাগ্রস্ত করতে পারবে না وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه انه اذا راى الشباب قال مرحبا بوصيه رسول الله صلى الله عليه وسلم امرنا رسول الله صلى الله عليه وسلم ان نوسع لكم في المجلس وان نفهمكم الحديث فانكم خلوفنا واهل الحديث بعدنا আবু সাহেব খুদরি রাজিয়াল্লাহু আনহু বলছেন যখন আমরা কোন যুবক ছেলেকে দেখতাম আমরা তাকে মারহাবা বলে এগিয়ে নিতাম কারণ এটা রসুলের নির্দেশ ছিল তিনি আমাদেরকে হুকুম দিয়েছিলেন যখন তোমরা কোনো তরুণ যুবককে দেখবে মুসলমান যুবককে তোমরা তারকে বসার জন্য মজলিস প্রশস্ত করে দিও এবং তাকে হাদিস বোঝানোর চেষ্টা করো কারণ ফাইনাতুম খুলুফানা কারণ তোমরাই আমাদের পরবর্তী বংশধর বা আহলুল হাদিস বা আদানা আমাদের পরবর্তী আহলুল হাদিস দুর্ভাগ্য আজকের অনেক আলেম আহল হাদিস নামটা হাদিস করে না খুঁজে পান না কে তাদেরকে বোঝাবে চোখ যদি কানা হয়ে যায় দিনের বেলা সূর্য দেখা যায় না হাদিসের অনুসারী এটুকু বলতে আপত্তি কোথায় গর্ববোধ উচিত হবে না অনেকের ধারণা देवताओं के देवताओं को सामने रख के पूछते हैं और मुसलमान भाई अपने अपने देवताओं को मिट्टी के नीचे ढांप के पूछते हैं হে ভাইয়েরা হিন্দু আর মুসলমানের কোন পার্থক্য নেই এছাড়া এতটুকু পার্থক্য আছে যে হিন্দুরা তাদের দেবতাগুলোকে সামনে রেখে পূজা করে আর মুসলমান তাদের দেবতাগুলোকে মাটির নিচে ঢেকে রেখে পূজা করে ঠিকই বলে নেই আমরা এটা বুঝতে পারছি না আমরা সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে কবর উপরে সমাধি তৈরি করছি সেখান গিয়ে নজর নিয়ে দিচ্ছি দে বাবা খাজা দে দেলা দে বলে চিৎকার দিচ্ছি কত যে কি করছি হিসাব নিকাশ নাই আমাদের পিসাবে তো মরে না সব জিন্দা আছে হায়াতুল নবীদের যারা বিশ্বাসী রসুল জেন্দা আছে অত এরাও সব জেন্দা আছে কেউ মরে নাই এদের মৃত্যু হানায় ইন্তেকাল হয় ট্রান্সফার ভূপৃষ্ঠ থেকে ট্রান্সফার হয়ে ভূগর্ভে চলে গেছে ওরা মরেনি এই জন্য আরবিতে একেবারে ইন্তেকাল করে ইন্তেকাল বার্ষিকী মৃত্যু কিন্তু ওরা কখনোই মৃত্যু বলবে না এই ধরনের সেরেকি আকিদা নিয়ে যারা কাজ করছেন বাহ্যিকভাবে যত সুন্দর মুসলমান তিনি হন না কেন কোন অবস্থাতেই তিনি নাজাদ প্রাপ্ত দলভুক্ত নহেন কারণ আল্লাহ রসুল মূর্তি ভেঙেছেন তিনি কখনো এই মূর্তি বিক্রি করেন নাই কোন অবস্থায় তিনি এগুলিকে খাতির করেন নাই এই আকেদাগুলোকে যারা লালন করেন কোরআন হাদিসের মাধ্যমে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন তাদেরকে আল্লাহ রসুল আহাদুল হাদিসে বাদানা বলে তিনি পুরস্কৃত করেছেন ইমাম ইবনু তাইমে বলছেন ওমেন আহলে সুন্নাত ওয়াল জামাআহ মাযহাবুন কদীমুন মারুফুন ক্বাবলা আল্লাহু আবা হানিফাতা والشافعية وأحمد فإنه مذهب الذين تلقوه عن نبيهم صلى الله عليه وسلم আবু হানিফা মালিক আহমদের জন্মের বহু পূর্বে আহলে জামাতের প্রাচীন একটি মাঝহাব ছিল সেটি হল সাহাবা ইকরামের মাঝহাব যারা সরাসরি আল্লাহ রসুলের নিকট থেকে দিন শিক্ষা গ্রহণ করেছিলেন তারাই হলেন প্রকৃত অর্থে আর প্রকৃত অর্থে মৌলিক মজহাব ছিল তাদেরই কাছে আমার আমরা মনে করি আমরা লামুজাবি তাই বলি না এটা একদিক দিয়ে ঠিক আর একদিক দিয়ে বেঠিক প্রকৃত মজাব আছে তাদেরই কাছে যারা করেন এবং হাদিসের অনুসরণ করেন আল্লাহ মজাবি কেন ঠিক যারা ব্যক্তি নামে মজাব সৃষ্টি করেছেন যেহেতু এনারা ওই ব্যক্তি মজাবের অনুসারে নহেন সেই দৃষ্টিকোণ থেকে লামজাবি ঠিকই আছে তাই আমরা মনে করি যদি ব্যক্তি পূজারী মজাবের অনুসারে না হওয়ার কারণে আমাদেরকে কেউ লামজাই বলেন এটা আমাদের জন্য গর্ব দুঃখের কিছু নাই আসল মজাব হচ্ছে হাদিসের মজাব আমাদেরকে যে কোনো মূল্যে কোরআন এবং হাদিসের দিকে ফিরে যেতে হবে এবনু হাজম আন্দালুসি স্পেনের খাতনা তিনি আরো ব্যাখ্যা দিচ্ছেন ওয়াহালু সালাকা আলাইহিম ثم أهل الحديث ومن تبعهم من الفقهاء جاهلا فجاهلا إلى يومنا هذا ومن اقتدى بهم من العوام ফি শারকিল আরদি ওয়া গারবিহা রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন শুনে রাখো হে উম্মত মুহাম্মাদি আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা তারা আহলুল হক তারাই হলো হকপন্থী তাদের বাইরে যারা আছে আহলুল বাতিল বাতিলপন্থী কারা তারা ফাইন্নামুস সাহাবা তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম তাবিন এবং শ্রেষ্ঠ তাবিদের মধ্যে যারা আছেন তিন নম্বরে হাদিস যারা হাদিসের অনুসারী মহাদিস মুস্তাহিদ ফোকাহা এরা সবাই তবে জাইলেন জাইলেন এলা অনুসারী যেসব আছেন যুগে আজ পর্যন্ত তারা সকলে এবং পাশ্চাত্যে যেসব আম জনগণ আছেন যারা হাদিসের অনুসারী তারাও আহাদুল হাদিস অনেকের ধারণা আহল হাদিস হলো ইমাম বোখারি আহল হাদিস হলে ইমাম মুসলিম এইসব মহাদ্দ সাহেবরা হলেন আহল হাদিস কথা একদিকে ঠিকই নিঃসন্দেহ তারা আহল হাদিস তবে তাদের যারা হাদিসের অনুসারী তাদের তরিকার অনুসারী যারা তারাও কিন্তু আহল হাদিস যদিও ফদল এবং বরকত এলম এবং তাকওয়া সব দিক দিয়ে তারতম্য রয়েছে তথাপি একই নীতির অনুসারী হওয়ার কারণে আম জনগণ পর্যন্ত আহলাদিস হতে পারেন যদি নাকি তিনি তকলিদের ঊর্ধ্বে গিয়ে যে কোনো মূল্যে করেন এবং সৈয়াদিসকে অগ্রাধিকার দিতে সক্ষম হন বলুন আলহামদুলিল্লাহ কুয়েতের একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার বাংলাদেশের মানুষ একজন ইন্ডিয়ান আলেম তার গাড়িতে উঠেছেন দুজন আলেম বসে বসে একটা বিষয়ে কথা বলছেন একসময় ওই ড্রাইভারটা তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো ফতোয়া আলম তাকে জবাব দিলেন তখন ড্রাইভারটা পাল্টা প্রশ্ন করছে আপনি যে জবাবটা দিলেন এটা কি সহি আদেশে আছে তখন ওই আলম বিস্ময়ে হতভাগ হয়ে গেছেন বলে একটা ট্রাক ড্রাইভার আমাকে জিজ্ঞেস করছে সহি আদেশে আছে কিনা কি সাংঘাতিক ব্যাপার তখন ওই ট্রাক ড্রাইভার মুসতে মুসতে হেসে বলছে ওস্তাদ কিছু মনে করবেন না কুয়েতের লোকেরা সব কথা খালি জিজ্ঞেস করে সহি আর সহিদ তা আমি এদেশে থাকি তো তা আমার একটা অভ্যাস হয়ে গেছে আপনি কিছু বেহাদবি নেবেন না বাংলাদেশে এগুলো আলামদের জিজ্ঞেস করা খুব বেহাদবি ব্যাপার সেবার তো হাজির যদি সহি না হয় তাহলে তো আমল করা যাবে না ওই আলেমার এই গল্পটা পরে আমার সঙ্গে করলে একসময় চিন্তা করার ব্যাপারটা আমার দেশের ট্র্যাডিশন এটা নাই আমরা মনে করে নিয়েছি হুজুরা যা বলছে সবই ঠিক কিন্তু হুজুরদের বহু ভুল তো হতে পারে আপনার জিজ্ঞেস করতে আপত্তি কোথায় পেটে পেট ব্যথা করলে আপনি পাঁচ ডাক্তার কাছে যাচ্ছেন এই ডাক্তার কাছে সারে আর ডাক্তার কাছে যাচ্ছেন এর কাছে না তার কাছে যাচ্ছেন কতবার ক্যাপসুল পাল্টে ট্যাবলেট খাচ্ছেন তা আপনার পরকালীন মুক্তির জন্য আপনি কি সহি জয়ী বাছাই করবেন না আপনি কি যাই শুনবেন তাই বিশ্বাস করবেন কিভাবে সালাদ আদায় করতে হবে আপনি কি কখনো শিখবেন না জীবন বেদ থাকবেন বাপদাদার অনুসারী হয়ে আমাদের দাওয়াত জনগণের কাছে শুধুমাত্র একটাই দাওয়াত আসুন আমরা সহি খাটি জিনিসটা বাছাই করে নেওয়ার চেষ্টা করি আমরা যেগুলো করছি সঠিক না বেঠিক করছে দেখি আপনি ধর্মকর্ম করবেন কিসের ভিত্তিতে করবেন ধর্মের যিনি মূল ব্যক্তিত্ব শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার যদি অনুমোদন না থাকে আপনি কিসের জোরে জান্নাত পাওয়ার আশা করেন আর তার অনুমোদন নির্ভর করে সৈয়াদিস পাওয়া না পাওয়ার উপরে অথবা আপনাকে সৈয়াদিস খুঁজতেই হবে নিজের জান্নাতের স্বার্থে নিজের কবরের স্বার্থে বন্ধুরা আমার রাজশাহী আমের এলাকা অনেকবার বলেছি আপনার সঙ্গে আবার আম আসতেছে চারটা ঝুড়ি এখানে আছে আপনি আম কিনতে গিয়েছেন চোখ বুঝে ঝুড়ি নিয়ে চলে গেলেন তিরিশ টাকা কেজি আর একজন ভাই গেলেন বলে ভাই তোমার আম আমি নেব শর্ত আছে ঝুড়ির ওই উপরে যে শর্ট দিয়ে ঢাকা থাকে শর্ট খুলতে হবে যাচাই বাছাই করে নেব ওখান থেকে যেগুলো সুরমা ফজলি কোনটা আসছে না ফজলি এগুলো বাছাই করব যেগুলো সুরমা ফজলি খেলে ওইগুলোই নেবো তুমি তো বলছো খুব গল্প করছো খুব ভালো ভালো আম তখন ওই লোকটা বলছে ভাই সর্বনাশ করে দিলে তুমি আমার এতক্ষণ তো তিরিশ কেজি তিরিশ টাকা কেজি বলছিলাম এবার তোমাকে চল্লিশ টাকা কেজি দেওয়া লাগবে তাও দেবো তথাপি খাটি নেব এইবার লোকটি চাঁদ ঝুড়ি বাছাই করে সুরমা ফল যেগুলো পৃথক করে নিয়ে বেশি টাকা দিয়ে হলেও খরিদ করে নিয়ে গেল বলুন লাভবান হলো কে যে লোক পোকা আম কিনলো টক আম কিনলো আসনে কিনলো ঘরে সব ভেজাল কিনে নিয়ে চলে গেল ওই লোকটাই লাভবান হলো না যে বাসাই করে নিলে সেই লোকটা লাভবান হলো আমরা ভাই সেরা বাসাই করছি বলে আমাদের দোষ হয়ে গেছে আর কিছু না আমরা সেরা বাসাই করছি আর কিছু না জীবন ভোর যা করেছি এখনো তাই করতে হবে নইলে আমার সমাজ থেকে বলে কি বলে ওটাকে সমাচ্যুত হয়ে যাওয়া লাগবে যে সমাচ্যুত হলে আমরা কোন লস আছে আল্লাহ নবী কি সমাচ্যুত হন নাই হয়েছে মনে আছে আপনাদের তিন বছর তাকে এক ঘড়ি করে রাখা হয়েছিল তাকে বাজারঘাট পর্যন্ত করতে দেওয়া হতো না যদি আমাকে এবং আপনাকে যদি এক ঘড়ি করা হয় যদি তার বিনিময়ে আমি জান্নাত লাভ করি তাহলে আপনি কি সেটাতে রাজি হবেন না ইনশাল্লাহ আমরা জান্নাত পাওয়ার স্বার্থে দুনিয়ার সব কিছুকে পরিত্যাগ করতে রাজি আছি এই আকতি নিয়ে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন আপনারা পবিত্র কোরআন এবং আদিস অনুযায়ী জীবন গড়তে রাজি আছেন কি না আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে এই প্রতিজ্ঞার উপরে টিকে থাকা তৌফিক দান করো আমি বন্ধুরা আমার আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছি আহল এই বিষয়টি আমরা বুঝতে পারলাম না ডিকশনারি খোলেন বাংলাদেশের বিশ্বকোষগুলো খুলে দেখেন যারা লেখক তারা আহল সম্পর্কে কত বাজে কথা লিখে গেছে আমরা যারা রেফারেন্স বুক হিসেবে এগুলো গ্রহণ করি সেখানে গিয়েও তারা আসতারা কলম বেড়েছে মিথ্যা কলম কিন্তু বিদেশিরা কিন্তু অত মিথ্যা কথা যদিও তারা খ্রিস্টান তারা অত মিথ্যা বলেনি যত মিথ্যা আমরা বলেছি আমরা বলেছি আমাদের বিশ্বকোষে তো বিশ্বকোষের প্রকাশক আবার আহলাদিস যারা বাপদাদা ঘরে আহলাদিস তারা শুনে রাখেন ভালো করি ঢাকার নিউ মার্কেটের এটি অত্যন্ত খ্যাতনামা প্রকাশক প্রতিষ্ঠান তার মালিক আহলাদিস বলে আমরা জানি তাও আবার কোন আহলাদিস মাল্লা আক্রমকার বংশের আহলাদিস তিনি যে বিশ্বকোষ বের করলেন মাশাল্লাহ সেখানে আহলাদিসের পরিচয় আসলে এই আহলাদিস তারাই যারা হাদিসের শুদ্ধা শুদ্ধি মানে না আসলে কথা ঠিক নাকি মানে না যা পায় তাই মানে না এই মিথ্যা কথা লিখলেন অথচ আমাদের বিদেশি ভাইরা এর প্রতিবাদ করে দিয়েছেন তারা বলেছেন যে না I'll have this, you try to go back to restore, to restore the original simplicity and purity to faith and practices. I'll have this, তারাই যারা পিছন দিকে ফিরে যেতে চায় এবং ইসলামের মৌলিক স্বচ্ছতা এবং সরলতাকে পুনরুদ্ধার করতে চায় তারা আরো বললেন জাহালাদিস তারাই যারা কোনো মজাহের তকলিদকে স্বীকার করে না বরং তারা কোরআন এবং অথরিটেটিভ ট্র্যাডিশনস অর্থাৎ সহি আদিসকেই তাদের জীবনের একমাত্র ওয়ার্দি গাইড যথাযোগ্য পথ প্রদর্শক বলে বিশ্বাস করে বলুন আলহামদুলিল্লাহ খ্রিস্টানরা কথা বলছে আর আমার নানা মামা দাদা খালু তারা আমাদেরকে আজও চিনতে পারলো না অতএব আপনাদের কাছ থেকে বিদায়ের আগে খালি একটুকুই প্রাণ ভরে দাবি করব কেউ আমাদেরকে ভুল বোঝার চেষ্টা করবেন না আর এই বক্তব্যটা আমাদের নিজস্ব নয় যারা বিভিন্ন ইমাম এবং পীরদেরকে সামনে রেখে আন্দোলন করেন দল করেন এটা কিন্তু তাদেরই কথা ইমামে আবু হানিব রহমতুল্লাহ ভাবে বলে গিয়েছেন অনুসারী বৃন্দ আমার মৃত্যুর পরে যখনই তোমরা হাদিস পাবে ওটাই হলো আমার আলহামদুলিল্লাহ অতএব যদি কেউ নিজেকে হানাফি বলে তাকে অবশ্যই সেই হাদিসের অনুসারী হতে হবে সেই হাদিসকে বাতিল করে দিয়ে জয়ীব হাদিস নয় হাদিসের সঙ্গে সম্পর্কই নাই এই সমস্ত আমল করে যদি আমি নিজেকে আবহাওয়ার অনুসারী বলি তাহলে তার নামের সঙ্গে মিল হবে না ইমাম শাহি বলছেন এজা রায় তুমি কালাম ইউখাল